আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারণ আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারণ আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় আপনারা শুনছেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল সিলেটের চমৎকার পরিবেশনা আমি গান গা আমি গান গাই সদা তাই প্রভুর শানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারো নয় আমি গান গা আমি গান গাই সদা তাই প্রভুর সানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে তার শানে বেহক কণ্ঠের সুর শয়তানি বাদ্য হক সবি দূর যত দিনে দেহে থাকবে প্রাণ সুর দিয়ে গাই যেন প্রভুর গান তার শানে বেহ কণ্ঠের সুর শয়তানি বাদ্য হোক সবই দূর যতদিন দেহে থাকবে প্রাণ সুর দিয়ে গাই যেন প্রভুর গান গান যেন আমলের চেতনায়ানে সরল করি তাকে সুরে সুরে গানে আল্লাহর নামে যদি গান গাওয়া হয় হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারণ আমি গান গা আমি গান গাই সদা তাই প্রভুর শানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানি গান শুনে যদি কেউ ফিরে আসে গুনাহের পথ ছেড়ে আলোকের কাছে হারামের পথ কেউ ছেড়ে চিরতরে ফল পাব জানি তার মরণের পরে গান শুনে যদি কেউ ফিরে আসে গুনাহের পথ ছেড়ে আলোকের কাছে হারামের পথ কেউ ছেড়ে চিরতরে ফল পাব জানি তার মরণের পরে প্রভু যেন সেই সুর দেন মোর গলে স্মরণ করি তাকে সুরে সুরে গানে আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারণ আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারণ আমি গান গা আমি গান গাই সদা তাই প্রভু শানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারণ আল্লাহর নামে যদি গান গাওয়া হয় পুণ্য হয় তাতে পাপ কিছু নয় সুরে সুরে যদি তার গান গাওয়া হয় কণ্ঠ তো তার দেয়া আর কারণ নয় আমি গান গা আমি গান গাই সদা তাই প্রভুর সানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে স্মরণ করি তাকে সুরে সুরে গানে